আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হাফেজু আলা সালাওয়াত আমার বান্দারা সলাতের প্রতি যত্নবান হও বস্তা খাস করে বিশেষ করে সলাতে বস্তা মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী সলাৎ কোনটা এটা নিয়ে অনেক একতলাপ কেউ বলছেন যে জোহর মধ্যবর্তী কারণ দিনের মধ্যবর্তী সময় কিন্তু মাঝখানে জোহর কেউ বলছেন যে আসর কারণ আসরের আগে দুইটা পরে দুইটা তাহলে এটা মধ্যবর্তী আবার কেউ বলছেন যে মাগরীব মাগরীবও মধ্যবর্তী হয় দিন এবং রাতের মধ্যবর্তী আবার ফজরও মধ্যবর্তী ফজরও কিন্তু দিন এবং রাত্রের মধ্যবর্তী আল্লাহাক নাম বলেন নাই আল্লাহাক বলছেন ওয়াসলাতিল বস্তা মধ্যবর্তী নামাজের ব্যাপারে খুব যত্নবান থাকো এখন সবগুলা অ্যানালাইসিস করলে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারি এখানে সলাতুল বস্তা ফজরের নামাজ হওয়াটাই বেশি যুক্তিযুক্ত কারণ ফজরের নামাজ যদি কেউ সঠিক সময়ে আদায় করতে পারে ফজরের প্রতি যদি যত্নবান বেশি হয় বাকি চার ওয়াক্ত তার জন্য সহজ হয়ে যায় তাহলে এর থেকে বোঝা যায় ফজর সলাতুল বস্তা তবে অধিকাংশ মুফাসের আমার মত হলো সলাতুল বস্তা আসরের নামাজ সলাতুল আসর কারণ আসরও এমন যে মানে আমরা যে ওই সময়টার মধ্যে কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে অনেকে এই যে পড়তেছি পদ্ম করে করে দেখা যায় সূর্য ডুবে গেছে এই এই আসরের প্রতি বিশেষ করে যত্নবান হইলেও বাকি সলাদগুলোর প্রতিও তার যত্নবান থাকে